আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি হাফসা রদিল্লাহ তাল্লাহা এর ঘরের উপর আরোহণ করি তখন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে কিবলাকে পেছনে রেখে সিরিয়ামুখী হয়ে প্রাকৃতিক প্রয়োজন সেরে নিতে দেখলাম